সাহাবিগণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট তাদের দেখা স্বপ্নের বর্ণনা দিলেন লাইলাতুল কদর রমজানের শেষ দশকের সপ্তম রাতে তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি মনে করি যে লাইলাতুল কদর শেষ দশকে হবার ব্যাপারে তোমাদের স্বপ্নগুলোর মধ্যে পরস্পর মিল রয়েছে কাজেই যে ব্যক্তি লাইলাতুল কদরের অনুসন্ধান করতে চায় সে যেন তা শেষ দশকে অনুসন্ধান করে